السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদের বিশেষ আমন্ত্রণ হাদিসের কাহিনী অনুষ্ঠানে হাদিসের কাহিনী রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের হাদিস আমাদেরকে বিভিন্নভাবে শিক্ষা দিয়ে থাকে তার মাঝে হাদিসে বর্ণিত যে সমস্ত ঘটে যাওয়া কাহিনী হতে পারে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের যুগে অথবা পূর্ববর্তী যুগে সেগুলি আমাদের মাঝে আমরা সেগুলির মাধ্যমে শিক্ষা গ্রহণ করে আমাদের ইমান ইসলাম আদর্শ স্বভাব সবকিছুকে আরো সুন্দর করে নিতে পারি পূর্ববর্তী নবী রাসুলদের জীবনী থেকে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম যে সমস্ত কাহিনী বর্ণনা করেছেন একজন প্রসিদ্ধ নবী ছিলেন আয়ুব সালাতাম সেই আয়ুব সালাতাম আল্লাহ সুবাহ হাতালা তাকে বহুদিক থেকে সচ্ছলতা দিয়েছিলেন কিন্তু এরপরেও আয়ুব আলাইহিসালাতুসাল্লাম আল্লাহ সুবাহানা হাতালার ন্যামত ও বরকতকে সংরক্ষণে সংগ্রহে সঞ্চয়ে তিনি কতটুকু সচেতন ছিলেন এমন একটি কাহিনী আমরা এ হাদিস থেকে শিক্ষা নিব এ হাদিসটি বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবি আবু হুরাইরাহ আনহু নবী সাল আলী হুসাল্লাম তিনি বলছেন যে একদা আয়ুব আলী হিসালাতাম তিনি তার গোসলখানায় গোসল করছেন তো গোসল করছিলেন কি অবস্থায় অরিয়া আনান বিবস্ত্র অবস্থায় তিনি গোসল করছেন ফখর আলাইহি জারাজুমিন সে গোসলখানায় ওপরের দিকে উন্মুক্ত খোলা তিনি সেখানে বিবস্ত্র অবস্থায় গোসল করছেন হঠাৎ ওপর থেকে যেন সেই স্বর্ণের টিড্ডি বা এক প্রকার ফরিং জাতীয় স্বর্ণের সেগুলি উপর থেকে সেই স্বর্ণের ফরিংয়ের বর্ষণ শুরু হল নবী আয়ুব আলিহিসালাম তিনি এই অবস্থায় গোসল করতেছেন আর এই গোসলের মুহূর্তে উপর থেকে এই ধরনের স্বর্ণের ফরিংয়ের বর্ষণ শুরু হলো যখন নিজেকে তিনি আর সামলাতে পারলেন না গোসল শেষ না করে সে অবস্থায় তিনি সেই স্বর্ণের ফরিংগুলিকে জমা করতে শুরু করলেন সংগ্রহ করতে শুরু করলেন সঞ্চয় করতে শুরু করলেন আল্লাহ সুবহান হাত আলা উপর থেকে আহ্বান জানালেন ইয়াইব আলম এখন আগনাই চোকা আম্মা চারা হ্যাঁ তোমাকে কি আমি পর্যাপ্ত পরিমাণে অর্থ সম্বল দিয়ে এসব কিছু থেকে সচ্ছল করিনি তোমাকে তোমাকে তো আমি পর্যাপ্ত পরিমাণে দিয়েছি এখনো তুমি এগুলির প্রতি এত আগ্রহী কেন এত লালস কেন এত লোভ কেন তোমার আল্লাহ সুহান এভাবে আইয়ুব আলাইসালাতামকে যখন বললেন আইয়ুব ও আবার জবাব দিলেন কলা বালা ওয়া ইজাতুকা বালা ওয়া ইজাতিকা হা হ্যাঁ, হে আমার রব আপনার ইজ্জতের কসম করে বলছি আপনি আমাকে সব কিছু দিয়ে সচ্ছল করেছেন আমার অসচ্ছলতা কিছুই নেই আলহামদুলিল্লাহ সব দিক থেকে আমি স্বয়ং সম্পূর্ণ আমার চাহিদা পূরণ হয়েছে ঠিকই কিন্তু আমি যতই পাই না কেন এরপরও যদি আপনার বরকত আপনার রহমত আমার চোখের সামনে থাকে তাহলে তো আমি আপনার রহমত বরকত থেকে কখনো বিমুখ হতে পারি না আপনার রহমত বরকত আমার জীবনে সবসময় প্রয়োজন তাই আপনার পক্ষ থেকে যখন রহমতের এই স্বর্ণের ফরিংয়ের বর্ষণ হচ্ছে আমি আয়ুব যে অবস্থায় থাকি না কেন তা থেকে কখনো অসচেতন থাকতে পারি না গাফেল থাকতে পারি না সেটা সংগ্রহ করেই আমি আরো আমার জীবনকে সমৃদ্ধ করব এটাই আমার চিন্তা এটাই আমার চাওয়া এটাই আমার তামান্না সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ সুবাহানা হুয়া তালা আয়ুব আলহিসালাতুসাল্লামকে যেন এভাবে একটি পরীক্ষা করলেন আবার আয়ুব আলিহিসালাতুসাল্লাম তিনিও যেন এমন এক জবাব দিলেন জবাবে আল্লাহ সুবাহান ভাত আল্লাহর কাছে পরীক্ষায় তিনিও সফল হলেন আসলে মানুষ এই ঘটনাটি আমাদেরকে স্মরণ করে দিচ্ছে পার্থিব জীবনে মানুষ কখনো তৃপ্তি লাভ করবে না যতই সে সম্পদ এবং অর্থ যা কিছু পাক না কেন এজন্য বলা হয় যে আসলে যে ব্যক্তির সম্পদ যত কম সেই তত শান্তিতে রয়েছে যার সম্পদ যত বেশি তার চাহিদা যেন দিনের পর দিন তত আরো বেশি তার চাহিদা পূরণ হয় না তার তামান্না শেষ হয় না বরং তার চাহিদা আরো দ্বিগুণ বাড়তেই থাকে জন্য আরবি ভাষা একটি প্রবাদ বলা হয় রাজুলা নেলাই আসবে আনে দুই শ্রেণীর মানুষ কখনো তারা তৃপ্তি লাভ করে না তৃপ্ত হয় না তারা তাদের তৃপ্তি মেটে না একটি হচ্ছে তালিবুদ্দুনিয়া আরেকটি হচ্ছে তালিবুল ইলম তালিবুল মাল বা তালিবুদ্দুনিয়া সম্পদের সন্ধানে যে রয়েছে দুনিয়ার সন্ধানে যে রয়েছে সে যত দুনিয়ার সম্পদ পাক না কেন কখনো তৃপ্ত হয় না তার তৃপ্তি মেটে না বরং যত পেয়েছে তার চেয়ে আরো বেশি পেতে চায় দ্বিতীয় ব্যক্তি অতালিবুল আলম যে প্রকৃতপক্ষে করার এবং সন্ন্যার জ্ঞান অর্জন করেছে সে ব্যক্তি আসলেই করান সন্ন্যার জ্ঞান অর্জনে সেও যেন তৃপ্তি লাভ করছে না তারও তৃপ্তি মেটছে না তবে তার কারণ যে যত বেশি জানার সুযোগ পেয়েছে তার আরও তত বেশি জানার আগ্রহ হয় আর যে কিছুই জানে না সে এটাই মনে করে যে আমার কি দরকার কারণ সে এখনো এই বিষয়ের মজা স্বাদ সে অনুভব করেনি সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং অর্থ সম্পদের মায়ামমতা যার মাঝে অর্থ সম্পদের প্রতি যার মন আকৃষ্ট হয়েছে সে যতই সম্পদ পাক না কেন এতে সে প্রকৃতপক্ষে পার্থিব জীবনে অর্থ সম্পদের মাধ্যমে শান্তিও লাভ করতে পারে না এবং নিজে যা পেয়েছে এটুকুই যথেষ্ট মনে করে না বরং আরও বেশি অর্থের প্রয়োজন মনে করে এমন একটি কথা বা এমন একটি বিষয় আমরা এ হাদিস থেকে এ কাহিনী থেকে শিক্ষা গ্রহণের সুযোগ পাই ঠিক একইভাবে আমরা বলতে পারি তবে নবীর আসুল যারা ছিলেন তাদের অবস্থা সাধারণ মানুষের মতো নয় এজন্য নয় যে নবীর আসুলগণ কখনো তাদের মূল টার্গেট দুনিয়া ছিল না তাদের মূল টার্গেট ছিল আখেরা মূল টার্গেট ছিল আল্লাহ সুবাহ সুতরাং নবী রাসুলগঞ্জ যতই সম্পদ পান না কেন সেই সম্পদ পেলেও সেই সম্পদ তাদেরকে আল্লাহর দিন থেকে বিমুখ কখনো করবে না আল্লাহর এবাদত থেকে কখনো তাদেরকে সম্পদ বিমুখ করে না তাই নবী রাসুলদের সেই সম্পদের সমস্যা নেই বরং নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম আমাদের প্রিয় নবী এক্ষেত্রে তার আদর্শ কি ছিল তিনি কি সম্পদের প্রতি আকাঙ্ক্ষী ছিলেন না তিনি অন্যান্য নবীদের চেয়েও যেন বলা যায় বিশেষ করে আইব আলাইসাল্লামের চেয়েও যেন বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন তিনি এ ধরনের সম্পদের প্রতি আকাঙ্ক্ষী ছিলেন না লভী ছিলেন না বরং সহিউল বুখারির হাদিসে এভাবে এসেছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে আমাকে যদি সেই বিশাল ওহুদ পাহাড় স্বর্ণে পরিণত করে দেওয়া হয় আমাকে তিন দিনের বেশি এই বিশাল ওহুদ পাহাড়ের স্বর্ণ আমার কাছে অবস্থান করবে না অর্থাৎ তিন দিনের মাঝে তিনি এই বিশাল স্বর্ণ এর পাহাড় আল্লাহর পথে তিনি ব্যয় করে শেষ করে ফেলবেন নিজের জন্য সঞ্চয় করে রাখবেন না রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি এই ধরনের সম্পদের দিকে আকাঙ্ক্ষী ছিলেন না সম্পদ লোভী ছিলেন না কারণ সম্পদ মানুষের তখন কাজে আসবে যখন সে সম্পদকে ঠিকভাবে সংগ্রহ করবে এবং ঠিকভাবে ব্যয় করবে তখন এই সম্পদ তার কাজে আসবে এই সম্পদ দিয়ে সে উপকৃত হবে কিন্তু সম্পদ সংগ্রহের ক্ষেত্রেও যদি সম্পদের প্রতি আকাঙ্ক্ষী হয়ে লোভী হয়ে অসৎ উপায়ে সম্পদ অর্জন কেউ করে থাকে তাহলে এটাও তার জন্য বিপদের কারণ ঠিক এই সম্পদ যদি অসৎ পথে ব্যয় করে সম্পদকে সে কেউ কমায় বা কেউ শেষ করে ফেলে এটাও তার জন্য বিপদের কারণ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম খাদিসে বলেন যে কেয়ামতের দিন প্রতিটি আদম সন্তান তাকে পাঁচটি প্রশ্ন করা হবে এ পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে তার একটি পা সামনে আগাতে পারবে না সে পাঁচটি প্রশ্ন হল আনরিহি ফিমা আফনা তার গোটা জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লা সুবাহানুভতালা তাকে পৃথিবীতে নিয়ে এসেছেন পৃথিবীতে আল্লাহ সুবাহানুভতালা তাকে জীবন দিয়েছেন তাকে অনেক কিছু তার জীবনে নিয়ামত দিয়েছেন সুতরাং এই গোটা জীবন আল্লাহর পাওয়া এই জীবন কোন পথে সে অতিবাহিত করেছে শেষ করেছে এ প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হবে দ্বিতীয় প্রশ্ন ওয়ান শাবাবিহি ফিমা আবলা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে যৌবনকাল গোটা জীবনের জিজ্ঞাসার পরে আবার জিজ্ঞাসা করা হবে দ্বিতীয় প্রশ্ন তার এই যৌবন সময় যৌবনকাল এই গুরুত্বপূর্ণ সময়টুকু কিভাবে সে অতিবাহিত করেছে প্রতিটি যুবশ্রেণীকে মনে রাখা উচিত মানুষ যখন যৌবন বয়সে পদার্পণ করে তখন তার মাঝে একটি ভিন্ন চিন্তা এসে যায় গায়ে পূর্ণ শক্তি থাকে মনে ভিন্ন চিন্তা থাকে তখন যেন সে আল্লা সুবাহ কমই ভয় করার চেষ্টা করে কমই গুরুত্ব দেয় এজন্য বিশেষ প্রশ্ন হবে আপনি আপনার যৌবন সময়টিকুকে কিভাবে অতিবাহিত করেছেন আল্লাহ আপনাকে সেই সময় সুস্থতা সমৃদ্ধি সব কিছু দিয়েছেন সেই গুরুত্বপূর্ণ অধ্যায়টি আপনি কিভাবে অতীত করেছেন এ প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে তৃতীয় প্রশ্ন হবে ওয়ান মা আলিহি মিন আইনাক চাসাবা ও ফিমা আনফাকা তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি কোনভাবে কোন পথে এ সম্পদ উপার্জন করলেন আপনি অবশ্যই জিজ্ঞাসার সম্মুখীন হবেন আপনি ঘুষের মাধ্যমে সম্পদ পেলেন না সুদের মাধ্যমে পেলেন না ছিনতাই করে পেলেন না চুরি ডাকাতি করে পেলেন না দুর্নীতি করে পেলেন না কোনভাবে সঠিকভাবে উপার্জন করলেন কিভাবে আপনি এই সম্পদ উপার্জন করেছেন আপনি মানুষকে ধোকা দিতে পারেন মানুষকে ফাঁকি দিতে পারবেন কিন্তু জেনে নিন আল্লাহ সুহান হওয়া তা আল্লাহর কাছে আপনার সব রিপোর্ট সংরক্ষিত সব রিপোর্ট সংগ্রহ হচ্ছে আপনি যতই আড়ালে যতই গোপনে ডান হাত না হয় বাম হাতে বা আরও যেভাবেই আপনি যে সম্পদেই উপার্জন করছেন সবকিছু আল্লাহ সুবাহ আলা সংরক্ষণ করছেন আল্লাহর আদালতে যখন আপনি উপস্থিত হবেন কোনো দলের দোহাই নয় কোনো মন্ত্রী মিনিস্টারের দোহাই নয় বা অন্য কোনো ক্ষমতাশীলের দোহাই নয় সেখানে আপনার কর্মের জবাব আপনাকেই দিতে হবে অন্য কারো দোহাই দিয়ে আপনার পার হওয়ার সুযোগ নেই তাই আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনার এ সম্পদ কিভাবে আপনি উপার্জন করেছেন যদি আপনি বৈধ পন্থায় উপার্জন করেন আপনার জবাব দেওয়া সহজ আপনার জন্য প্রতিদান অপেক্ষা করছে আর যদি অবৈধ পন্থায় আপনি এ সম্পদ উপার্জন করেন তাহলে আপনার তো জবাব কোনো নেই পক্ষান্তরে আপনাকে কঠিন শাস্তির জন্য প্রস্তুতি নিয়ে ফেলতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং প্রশ্ন হল তৃতীয় প্রশ্ন হল ওয়ানমালিহি ফিমা ফিমাকসাবাহ তার সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে কিভাবে এই সম্পদ উপার্জন করেছে চতুর্থ প্রশ্ন হল ওফিমা আনফাকা আপনার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই সম্পদ কোথায় ব্যয় করলেন আপনি এই সম্পদ কিভাবে আপনি ব্যয় করলেন এই প্রশ্নেরও আপনাকে সম্মুখীন হতে হবে সুতরাং কারো এমন বলার সুযোগ নেই যে আমার সম্পদ আমি উপার্জন করেছি যেমন ইচ্ছা তেমন ব্যয় করব এমনটি সুযোগ নেই কারণ প্রকৃত পক্ষে সম্পদের মালিক তো আপনি না সম্পদের মালিক হলেন আল্লাহ সুবাহানহতালা আল্লাহ রাবুল আলমিন তিনি আপনাকে সম্পদ দিয়েছেন শুধুমাত্র কিন্তু সম্পদের প্রকৃত মালিক আপনি না যার অসংখ্য অগণিত প্রমাণ কিছুদিন আগেই সম্পদশালী এখন দেখবেন অসহায় হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে কিছুদিন আগে ছিলেন রাজা এখন যেন তিনি হয়ে গেছেন ফকির এ অবস্থা আমাদের সমাজে এর বহু দৃষ্টান্ত রয়েছে সুতরাং সম্পদের মালিক আপনি না যে আপনি এই সম্পদকে সারা জীবন ধরে রাখতে পারবেন সম্পদের মালিক আল্লাহ সুহানা হওয়া আলা আপনাকে দিয়েছেন পার্থিব জীবনে আপনি আল্লাহর সম্পদ পেয়ে অবাধ্য হবেন এমনটি উদ্দেশ্য নয় বরং আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবাহানহতালা দিয়েছেন যে তুমি সম্পদ পেলে আমাকে কতটুকু ভয় করবে আর না পেলে কতটুকু ভয় করবে এ পরীক্ষার জন্য আল্লাহ সুবাহানহতালা কাউকে সম্পদশালী করেছেন সেটি হতে পারে পন্থা বৈধ পন্থায় অথবা অবৈধ যে যে পন্থাই হোক না কেন সম্পদের মালিক হওয়া মানেই হলো আল্লাহ সুবাহান হওয়া তালার কাছে পরীক্ষার সম্মুখীন হওয়া আর এই সম্পদ আপনি কখনো দাবি করে বলতে পারবেন না যে আমি কষ্ট করে উপার্জন করেছি আমি হালাল হারাম যেই পথে যে কাজেই হোক ইচ্ছা মতো ব্যয় করব এমন সুযোগটুকু আপনার নাই যেহেতু আপনি প্রকৃতপক্ষে এই সম্পদ উপার্জন করেননি আল্লাহ আপনাকে দিয়েছেন তাই চতুর্থ প্রশ্ন হবে অফিমা আনফাকাহ কে তার সম্পদকে কোন পথে ব্যয় করেছে এ সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে তাকে পঞ্চম প্রশ্ন ওয়ান আপনি ইসলাম সম্পর্কে কিছু জেনেছেন এই জানা বিষয়টি কতটুকু আপনার জীবনে মেনে চলেছেন এ সম্পর্কে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং এ হাদিসের কাহিনী থেকে আমরা সম্পদ বিষয়ক বিষয়গুলি শিক্ষা গ্রহণ করব তা হল আয়ুব আলাই সালাম যথেষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তিনি কি করেছেন আল্লাহ সুবাহানা হাত তালার পক্ষ থেকে হালালভাবে যে সম্পদ এসেছে সেই সম্পদ থেকে তিনি কখনো গাফিল ছিলেন না তা সঞ্চয় সংগ্রহে তিনি আরও সচেষ্ট ছিলেন সুতরাং আপনি যদি হালালভাবে কিছু পেয়ে থাকেন তা সংগ্রহ করবেন বাধা নেই কিন্তু পদ্ধতি হতে হবে পথ হতে হবে হালাল বৈধ পন্থায় আপনি আরো সম্পদ সংগ্রহ করেন আপনাকে ইসলাম নিষিদ্ধ করে দেয়নি এটা সমাজতন্ত্রের বিধান নয় যে সকলেই সকল সম্পদের সমানভাবে মালিক হবে কেউ বেশি হতে পারবে না বরং নিজের জীবন চলার মতো যা প্রয়োজন এতটুকুর বেশি মালিক হতে পারবে না ইসলামে এই বিধান নেই ইসলাম যেমন পুঁজিবাদী বিধান নেই যে পুঁজিপতিরা দরিদ্রদের সম্পদকে অন্যায়ভাবে সংগ্রহ করে তাদের পুঁজি বৃদ্ধি করবে আর দরিদ্ররা দিনের পর দিন অসহায় নিঃস্ব হয়ে যাবে এটা যেমন ইসলাম হারাম করে দিয়েছে সম্মতি দেয়নি সমর্থন করেনি ঠিক তেমনইভাবে সমাজতান্ত্রিক যে অর্থনীতি ব্যবস্থা তা হল যে যতই উপার্জন করুক না কেন তার বেশি সংগ্রহ করার বেশি ভোগ করার সুযোগ নেই সকলেই সমানভাবে সম্পদ ভোগ করবে এ নীতি এটি হচ্ছে মানুষের প্রতি জুলুম করার নীতি কারণ একজন ব্যক্তি উপযুক্ত পন্থায় বৈধ পন্থায় যদি সে সঠিকভাবে সম্পদ অর্জন করে ইসলাম তাকে অধিকার দিয়েছে এই সম্পদের মালিক হওয়ার কিন্তু সেই নাস্তিক সমাজ সেই সমাজতন্ত্রের নিয়ম নীতি অনুযায়ী তারা কোনো মানুষকে এ অধিকার দেয়নি এ সুযোগ দেয়নি বরং সেই শ্রমিকদের যারা শ্রম দিয়ে মেধা দিয়ে বা তাদের কাজ দিয়ে উপার্জন করেন তাদেরকে তারা প্রকৃত পক্ষে তাদের উপর জুলুম করেছে সুতরাং একজন ব্যক্তি তার দুনিয়ায় কোনোই সম্পদ থাকবে না সম্পদের গুরুত্ব দিবে না এমন কথা ইসলাম কখনো বলেনি বরং আল্লাহ তালার কাছে আমরা দোয়াও করি সবসময় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তো ফিল আখিরাতে হাসানা ও কিনা হে রব আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন দুনিয়াতে আমরা কল্যাণ অবশ্যই গ্রহণ করব আল্লাহর নিয়ামত আমরা অবশ্যই গ্রহণ করব তবে আমাদের মাপকাঠি থাকতে হবে দুনিয়ার দুনিয়ার কল্যাণ পার্থিব জীবনের কল্যাণ সংগ্রহ করতে গিয়ে আখরাতের কল্যাণ যেন আমাদের ছুটে না যায় এ বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে তাই এ দোয়ার মাঝে আল্লাহ সুবাহ এটাই শিক্ষা দিলেন রব্বানা আহচিনা ফিদ্দুনিয়া হাসানা হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন ওফিল আখরাতে হাসানা এবং আখরাতেও কল্যাণ দান করুন সুতরাং দুনিয়ার সম্পদ সংগ্রহে আপনাকে ইসলাম নিষিদ্ধ করে দেয়নি বরং আপনাকে ইসলাম অনুমতি দিয়েছে কিন্তু সেটি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হলো এই সম্পদ আপনাকে সংগ্রহ করতে হবে বৈধ পন্থায় বৈধ পদ্ধতিতে দ্বিতীয় শর্ত হলো এই সম্পদেই যেন আপনাকে আখেরাতের কল্যাণ থেকে মুক্ত না করে এই সম্পদেই যেন আপনাকে আখেরাত বিমুখী না করে যখন আপনি সম্পদের সংগ্রহ করছেন আবার আখিরাত মুখীও আছেন সম্পদ সংগ্রহ করেছেন আবার আখেরাত কেউ ভোলেননি বরং আপনার আখেরাতের পূর্ণ সঠিক চিন্তা চেতনা রয়েছে তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য এটি কোনো সমস্যার বিষয় নয় সমস্যার বিষয় তখন যেটি আল্লাহ রবাহ আলমিন আরেকায়তে বলেন বলতু সিরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখেরাত আবকা বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখেরা হলো উত্তম এবং চিরস্থায়ী সুতরাং আখেরাতকে আপনি ভুলে গিয়ে দুনিয়াকে যদি প্রাধান্য দিয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য হলো দুঃসংবাদ এটি আপনার জন্য হলো খারাপ পরিণতির বড় ধরনের এই সম্ভাবনা সুতরাং আমরা দুনিয়া অবশ্যই সম্পদ সংগ্রহ করব কিন্তু সেটি বৈধ পন্থায় এবং এই সম্পদ যেন আমাদেরকে আল্লাহর দিন থেকে বিমুখ না করে দিন থেকে দূরে সরায় না নিয়ে যায় সেই আলোকেই আমরা সম্পদ সংগ্রহ করব এবং এই সম্পদের মাধ্যমে আমরা ইসলামের প্রচার প্রসার ইসলামের দাওয়া ইত্যাদি কর্মকাণ্ডেও স্বতঃস্ফূর্তভাবে আরও অংশগ্রহণ করে খাঁটি মুসলিম হওয়ার চেষ্টা করব আল্লাহ সুহান আলা আমাদেরকে এ হাদিস থেকে এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ইমান ইসলামকে আরো সুন্দর করার তৌফিক দান করুন আমিন ওয়া আখরিদাহমান আলহামদুলিল্লাহ রবিন আলমিন ও তালা নবীন মোহাম্মদ আলী ওসাহ আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত